তাড়াতাড়ি করে তেরো চোদ্দ দিনের মধ্যে সে বিরাট নাটক কিভাবে রচনা করেছিলেন সে আমি প্রত্যক্ষ হয়েছি বইয়ের স্তুপাকা চারিদিকে রেফারেন্স বই নিয়ে এখন অত ক্ষিপ্রতার সঙ্গে ওই রকম সুসংবদ্ধ নাটক কেউ লিখতে পারেন বলে আমার তো ধারণা নেই অন্তত আমি তো পারি না আমাকে দিলেও সব গুছিয়ে বোধহয় পারবো না যাই হোক উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর আর্ট থিয়েটারের পতাকা পতাকাতলে মনমোহন রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয় এই সফল নাট্যকার রূপে প্রতিষ্ঠিত হন মনমোহন রায় আর নটসূর্য অহিন্দ্র চৌধুরী এখানে আমার বলবার কথা হচ্ছে এই একটা ভালো নাটকে অভিনয় করি একজন নট অথবা অথবা নটি তারা প্রতিষ্ঠিত হয়ে হয়ে হন এখানে সেরকম প্রতিষ্ঠা লাভ করেছেন অন্তত ইয়ের চোখে আমাদের রাজঘরের চোখে আমি সেই উদ্ধৃতি আর মন ইয়ে অয়েন্দা কি বলেছেন সেই উদ্ধৃতি আমি আপনাদের তুলে দিচ্ছি উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর আর্ট থিয়েটারের পতাকাতলে মনমোহন রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয় এই নাটকেই সফল নাট্যকার রূপে প্রতিষ্ঠিত হন মনমোথ রায় অর্থাৎ আপনারা ভেবে দেখবেন উনিশশো সালে তার একাঙ্কিকা হয়েছে চার বছরের ভেতরে কিছু হয়নি তারপরে উনি সাতাশ সালে চাঁদ সদাবার মঞ্চস্থ হল আর নটসূর্য অরিন্দ্র চৌধুরীও সত্যিকারের প্রতিষ্ঠা লাভ করেন এই নাটক থেকে অরিন্দ্র চৌধুরী তার আত্মস্মৃতি নিজের হারায় খুঁজি দ্বিতীয় পর্বে লিখেছেন চাঁদ সদাগরের নাম হলো খুব কাগজে কাগজে সুখ্যাতি বেরোলো প্রচুর মনে হলো এতদিন যাবৎ স্টারে কাজ করেছি অর্থাৎ উনিশশো থেকে সাতাশ চার বছর সাল পর্যন্ত প্রশংসা ও সহানুভূতি অনেক পেয়েছি কিন্তু এই অভিনয় প্রযোজনায় যেমন পেলাম তা হলো ঠিক প্রশংসা নয় শ্রদ্ধা এই রকমটি আর কখনো পাইনি আর একটা কথা এর উপর এলো নির্ভরশীলতা এই চাঁদ সদাগর থেকেই আমার সত্তা এখানে প্রতিষ্ঠিত হল একবারে নটনৈর্য অয়ন্দ্র চৌধুরী পরিষ্কার এই কথাটি বলেছেন নাট্যকারের প্রতি এত বড় শ্রদ্ধা জানিয়ে আজকের দিনের শিল্পীরা কে বলবেন আমি জানি না কিন্তু শিল্পীরা অনেকেই আসেন অনেকে বেরিয়ে গেছেন বড় হয়েছেন কিন্তু এই রকম শ্রদ্ধা আমি তো দেখিনি এরপর প্রবোধ ঘোর অধিনায়কত্বে মনমোহনে উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর মহুয়া মঞ্চস্থ হয় উনিশশো সালে নাচঘর পত্রিকার নাট্যকার প্রসঙ্গে নাটক প্রসঙ্গে লেখা হয় মহুয়া পাঠ করে বড় খুশি হয়েছি এই নাটকখানি আধুনিক নাট্য সাহিত্যের অন্যতম রত্ন বলতেও আমাদের আপত্তি নেই মন্মথ উল্লেখনীয় অক্ষয় হোক এখানে সরযুদ্বালা দেবী উপস্থিত আছেন সুতরাং অরিন্দ্রবাবুর মতন তার কথাও এখানে উল্লেখ করা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না কারণ এই নাটক থেকেই তিনিও যশস্বিনী হয়ে ওঠেন তার সম্পর্কে ওই সংখ্যায় নাচ ঘরে লেখা হয়েছিল শ্রীমতী সরজুবলার অভিনয় যে কত সুন্দর হয়েছে সকলকে তা দেখতে অনুরোধ করি এই নবীনানটির শক্তি আমাদের বিস্মিত করেছে উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর কারাগার মঞ্চস্থ হয় উনিশশো সালে দোসরা ডিসেম্বর নাচগড় পত্রিকায় কারাগার সম্পর্কে লেখা হয় কারাগার হয়েছে রঙ্গালয়ের বিশেষ একটি সৃষ্টি বিশিষ্ট সম্পদ কেবল সৃষ্টি ও বিশিষ্ট কেবল বড়দিনের বড়দিনের সময় বই খোলা হয়েছিল কেবল বড়দিনের উৎসবটি নয় রঙ্গালয়ের জীবন উৎসবই উৎসবটি দিয়েছে একটা শ্রী যার সাধনায় হচ্ছে রঙ্গালয়ের যার সাধনাই হচ্ছে রঙ্গালয়ের সত্যিকারের সাধনা তার আগারে নাট কারাগারের নাট্যকার মন্মথরায়ের রায়ের লেখায় যে কেবল জোর আছে তা নয় তাতে আছে বর্ণের বিচিত্র সমাবেশ আর তা আছে বলে তার লেখা মানুষের মনকে নাড়া দিতে পারে যা মনকে নাড়া দিতে পারে তেমনি পারে তার চোখের সামনে পরিপূর্ণ একটা রূপকে জীবন্ত করিয়ে ফলিয়ে ধরতে অবশ্য এর সঙ্গে সূক্ষ্ম রসবে রসবোধ মার্জিত রুচি উচ্চ আদর্শবোধ এবং কবিবন যে রয়েছে তা বলাই বাহুল্য অগ্রজের এই সম্বর্ধনা সভায় অনুজের অনুজের এই উদ্ধৃত তলা ধরার কারণ প্রথমত গ্রীষের দীর্ঘায়ত নাটক রচনার যে ধারা তখনও চলছিল তার থেকে যদি কিছু সাধারণ রঙ্গালয়ের নাটকে নতুন রূপ পরিগ্রহ করে থাকে তাহলে আমার অগ্রজ নাট্যকার মনমথরাই তার জন্য চিহ্নিত হয়ে থাকবেন এই আমার বিশ্বাস একটা ছোট্ট কথা একটু মনে পড়লো বলে বলছি আমি আর প্রতিভা যখন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এর মধ্যে উনি আরেকটি ভারী সুন্দর কথা আমাদের জানিয়েছিলেন সেটাও আপনাদের জানানো প্রয়োজন সেটা হচ্ছে আমাদের গ্রামোফোন রেকর্ডে আগে পালা হতো পালা রেকর্ড হতো সেগুলো বারো পনেরো এরকম সংখ্যা হতো রেকর্ডের এবং দুপিঠে পালা থাকতো ওই একাঙ্গ যে সংক্ষেপিত করার এবং বেগ সৃষ্টি করার ব্যাপারটা ছিল পালার ক্ষেত্রে উনি সেটা করেছিলেন এবং উনি একখানা রেকর্ডেরও পালা কমাতে কমাতে এনে তিনটে এবং শেষ পর্যন্ত একখানা রেকর্ডের পালাও উনি করেছিলেন ওর সম্বন্ধে কথা হচ্ছে বলে আমি এই প্রসঙ্গে বললাম তো এখন আবার আমরা একটু গান শুনবো কারাগারেরই গান যে গান নজরুল ইসলাম নিজে অনুরোধ করেছিলেন ওকে যে আমি আপনার নাটকে গান লিখতে চাই এই অনুরোধ করে লিখেছিলেন তো এরকম গান শ্রীমতী গীতা সেন আমাদের গান গিয়ে শোনাবেন এবং হারমোনিয়াম বাজাবেন সুবোধ মল্লিক তবলা বাজাবেন মনোরঞ্জন রায় ও রামপ্রসাদ জয়ন্তী সেন তানপুরে সংবাদ করছেন

এবং সুর নজরুল ইসলামের আর চাঁদ ছড়াগারের পরবর্তী বেহুলা মঞ্চে বসে আছেন আমাদের সরজিদি নাচে গানে তখন স্টেজ একবারে মাতিয়ে দিয়েছিলেন এটা নাচে নাচে নাচে খিলা পরিচালক এবং অভিনেতা শ্রী কুমার রায়কে মনমথ রায় সম্বন্ধে কিছু বলতে অনুরোধ করব এবং তারপরে ওর সংস্থা থেকে বহুরূপী থেকে কয়েকজন শিল্পী ওর পরিচালনায় ওর দুটি নাটক আপনাদের সামনে অভিনয় করে শোনাবেন আমি শ্রুতি নাটক কথাটা বলবো না অভিনয় করে শোনাবেন এবং একটি হালকা রসে এবং আরেকটি সেই বিখ্যাত নাটক সুনয়নী প্রয়োজনীয়তা আমি দেখছি না আর ইচ্ছাও করছে না বরং যে সুরের মায়াজাল এইমাত্র রচনা হয়ে গেল সেইটাকে ভাঙতে কষ্টই হচ্ছে কিন্তু এখান থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশও আমাকে পালন করতেই হবে যত সংক্ষেপে সম্ভব আমি এই সুরটাকে বজায় রেখে বলবার চেষ্টা করব পারবো কিনা জানি না মন্মথদা সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে পরে আমরা দুটি নাটক এখানে পড়ে শোনাব সেই দুটি নাটকে আসবার প্রস্তুতি হিসেবে আমি আমার বক্তব্যটাকে ইয়ে সংক্ষিপ্ত করে নেব আসলে পঁচাশি বছর বয়সের আমাদের সবারই শ্রদ্ধেয় নাট্যকার এখানে উপস্থিত আছেন শুধু উপস্থিত নয় তিনি আমরা জানি যে আজও সক্রিয়তার মন এই যে আমাদের কাছে বড় গৌরবের ব্যাপার এবং আমরা এইটার জন্যে গর্ব করতে পারি যে তাকে আজকে আমাদের মধ্যে পেয়েছি এবং এখানে ভারতীয় ভাষা পরিষদ এবং নাট্যসৌধ সংস্থান যৌথ উদ্যোগে তাকে সম্মান জানাবার যে আয়োজন করেছেন সেই বড় যোগ্য কাজ এবং সেই যোগ্য কাজে আমি নিজেকে অংশীদার করতে পেরে ভাগ্যবান মনে করছি এইটাকে সম্মান সন্ধ্যায় আখ্যা দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে আজকের এই অনুষ্ঠানটিকে আনন্দ সন্ধ্যা বলতে ইচ্ছে করছে আমি জানি মন্মথদা তার জীবনব্যাপী বহু পুরস্কার বহু সম্মান পেয়েছেন এবং আমার নিশ্চিত বিশ্বাস যে তিনিও আমার সঙ্গেই একমত হবেন যে এই সমস্ত সম্মান এবং পুরস্কারের অতীত যে পাওনাটা তার সেটা হচ্ছে অবাক অপুরাণ ভালোবাসা তিনি পেয়েছেন সেই ভালোবাসার জারক রসেই মানুষটিকে রসস্থ করে তুলেছে এবং তার সেই রসবোধ তার সমস্ত নাট্যকৃতির মধ্যেই প্রকাশিত হয়েছে আমি জানি সাম্প্রতিক কালে মন্মথদার সমস্ত নাট্য রচনা নাট্যশৈলী এবং তার বক্তব্য নাটকের মধ্যে দিয়ে এ নিয়ে নানান দিক থেকে আলোচনা করবার চেষ্টা করা হয়েছে এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার কাছে সেই সমস্ত সিদ্ধান্তের ওপরে একটা কথা বারবার মনে হয়েছে যে মানুষটা অপুরাণ ভালোবাসা পেয়ে রসস্থ হয়েছেন এবং তার রসবোধ সঞ্জাত তার সমস্ত লেখার মধ্যে দিয়ে যে মূল সুরটা সেইটে একজন রোম্যান্টিক মানুষের সুর তার বৈশিষ্ট্য যদি কোনো কোথাও খুঁজে পাওয়া যায় বা একটা সুরকে চিহ্নিত করতে পারা যায় তাহলে আমার মনে হয় ভবিষ্যতের গবেষকরা এই একটা জায়গায় একমত হবেন যে তার সমস্ত রচনার মধ্যে মূল সুরটা হচ্ছে তার রোমান্টিক মানসিকতার প্রতিফলন আমার কাছে এটা কিন্তু বড় আজকের দিনে একজন শিল্পী বা সাহিত্যিক বা কবিকে রোম্যান্টিক এই আখ্যা দেওয়া মানে প্রায় গালাগালি দেওয়ার মতো হয়ে দাঁড়িয়েছে আমাদের এমন একটা কালে আমরা বাস করছি কিন্তু আমার কাছে মনে হয় যে ওই রোম্যান্টিকতাটাই জোর একটা মানুষের কাজ করবার আমাদের একটা খুব পরিচিত নাটক আপনাদের সকলেরই জানা যে নাটক না উপন্যাসেরই একটি লাইন বলি চার অধ্যায় রতিন যখন বলে যে আমার এই ইয়ে আমার এই আমার সেন্টিমেন্টালিজম আমার অমোঘ শক্তি তা সেই রকমই একজন নাট্যকারের পক্ষে মনমোধদার মতো নাট্যকারের পক্ষে আমার মনে হয় যে ওই রোম্যান্টিক মানসিকতাটা তার কাছে একটা বড় জোর তার সমস্ত লেখার মধ্যেই প্রকাশ পেয়েছে হালে অনেক সভা সমিতিতে আমার সৌভাগ্য হয়েছে মনমোধদাও সেখানে ছিলেন বলেছেন তিনি বারবার একটা কথা বলছেন হালে যে দীনবন্ধু মিত্র আমাদের হাতে একটা দলিল ধরিয়ে দিয়ে গিয়েছেন সেই দলিলটার উত্তরাধিকার এবং দলিলের শর্ত আমাদের পালন করতে হবে স্বভাবতই দীনবন্ধু মিত্রের নীলদর্পণকেই তিনি উল্লেখ করেই কথাটা বলে থাকেন এবং আজকে আমরা যখন সামাজিক মানুষ হিসেবে দায় দায়িত্ব পালনের কথা বলি শিল্পীকে সামাজিক দায় দায়িত্বের কথা বলি তখন স্বভাবতই এইসব কথাগুলো বড় গৌরবের কথা হয়ে দাঁড়ায় এবং সচেতন সচেতনভাবে সেটা নিশ্চয়ই প্রতিপালন করেছেন আপনারা শুনলেন এইমাত্র বাবু তার বিশদ আলোচনায় যে প্রায় ইয়ে পূর্ণাঙ্গ নাটকের রচনা সংখ্যাই তার সাত এবং অসংখ্য অগন্তি একাঙ্ক নাটক রচনা করেছেন তো সভাপতি আজকে যে আমাদের আলোচনার সূত্রপাতে শ্রীমতী সিংহ যে কথাটা বলেছেন যে অনেক লিখেছেন বলেই তার সবগুলোই যে ভালো সবগুলোই যে শ্রেষ্ঠ এরকম বলা যায় না সত্যি তো তরতম বিচার হতেই পারে কিন্তু আমরা আজকের এই আনন্দ অনুষ্ঠানে তো সেই আলোচনায় যাব না আমরা বরং ধরতে চেষ্টা করি যে মনমোহনদার সমস্ত কাজের মধ্যে যে মূল সুরটা যেটা আলোচনাটা আমি সূত্রপাত করেছিলাম সাধারণভাবে দেবাসুর কারাগার এবং ঐতিহাসিক নাটক মির কাসিম এবং তারপরে স্বাধীনোত্তর কালের তার যে সমস্ত একাঙ্ক সেই একাঙ্কের মধ্যে যে আমাদের জীবনের ভণ্ডামি আমাদের জীবনের যে কলঙ্ক আমাদের জীবনের যে অনৈতিকতা তাকে যে চাবুক মেরে যে সমস্ত রচনা লিখেছেন সে তো আছেই তার সম্পদ একটা একটা দিক তো বটেই সেটা শুরু হয়েছে কারাগার থেকে এবং দেবাসুর কারাগার মীর কাশিমের মধ্যে দিয়েই সেগুলো পরিস্ফুটিত হয়েছে তারই মধ্যে একটা কথা আমি স্মরণ করাতে বলছি এই প্রথম গান কারাগার নাটক থেকে শ্রীমতী সেন আমাদের শুনিয়ে উদ্দীপ্ত করলেন এবং সত্যি আমাদের যারা পুরনো নাটক একেবারেই ওদের আমলের নয় তার পরবর্তীকালেও আমরা মফস্বলের ছেলে কারাগার নাটক অভিনীত হতে দেখেছি এবং আমাদের কাছে কারাগার নাটকের মধ্যে দিয়েই মনমধুদার পরিচয় বিশেষ করে আমার কাছে তার নাট্যকার হিসেবে যে পরিচয়টা ঘটে সেটা কারাগারের মধ্যে দিয়েই ঘটেছিল আমাদের এক সুদূর মফস্বলের এক জেলা শহরে তার অভিনয় দেখে এবং সেই যে গানটি উনি শোনালেন সেই গানের আপনারা সবাই শুনেছেন যে কারাগার কংসের কারাগার নিয়েই গানের মধ্যেও একটি ছত্র ছিল তার মধ্যে একটা বড় যারা পড়েছেন তারা সহজেই স্মরণ করতে পারবেন আর যারা পড়েননি তাদের কাছে আমি একটা প্রশ্ন রেখেই আমার প্রতি উত্তরটা দেব আমার সিদ্ধান্তের কথা বলবো সেটা হচ্ছে কংস এখানে বিলেন বুঝতেই পাচ্ছেন কারাগার কংসের কারাগারে শ্রীকৃষ্ণ সে বাসুদেবের ঘটনা নিয়েই এটা রয়েছে এবং তার মধ্যে দিয়ে আমাদের পরাধীনতা যে অভিশাপ সেইটাকে যেন নাট্যকারের কলমের মধ্যে দিয়ে সেই অভিশাপটা ফুটে উঠেছে এবং অভিশাপ থেকে মুক্তির যে আশ্বাস মুক্তির যে পথ তারও নির্দেশ করা হয়েছে স্বভাবতই কংসকে এখানে আমরা ধরে নিতে পারি যারা পড়েননি যে কংস একটা একেবারে ভিলেন কংস কি আর হতে পারে কিন্তু সেই কংসকে তিনি তার কারাগারের মধ্যে এমন একটি দৃশ্যে এনেছেন যেখানে কংসকে আমরা মানুষ হিসেবে তারও যে একটা শূন্যতা বোধ রয়েছে সেই শূন্যতা বোধ থেকে সে তাকে একটা তার মানুষ বিশ্লেষণ করবার চেষ্টা করা হয়েছে এবং মানুষ হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে যে কিনা চন্দনার সঙ্গে যে দৃশ্যটা রয়েছে সেই চন্দনার সঙ্গে দৃশ্যটা যারা পড়েছেন তারা নিশ্চয়ই মনে করে দেখবেন যে কংসকে আর ভিলেন তখন মনে হয় না তখন মনে হয় একটা মানুষ যে মানুষের অনেক আর্তি রয়েছে যে মানুষের মধ্যে শূন্যতা রয়েছে সেই শূন্যতাটাকে প্রকাশ করেছেন অথচ সেই দায়টা তার ছিল না কিন্তু কারাগার যে ইয়ে থেকে আবেগ থেকে লেখা এবং কারাগার যে ইয়ে উদ্দেশ্য সিদ্ধি করেছিল তাতে কংসকে ওইভাবে দেখানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু দা ওই যে বললাম যে মানুষের প্রতি তিনি যে ভালোবাসা পেয়েছেন এবং সেই ভালোবাসা পেয়ে যে রসস্থ মানুষটি সেই মানুষের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা ওই রকম একটা চরিত্রের মধ্যেও কিন্তু কখনো তিনি সেটাকে না দেখিয়ে থাকতে পারেননি এইটাই দা পুরো নাটকের মধ্যে একটা মুখ্য সুর যেখানে মানুষ মানুষের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসাতে তিনি স্বভাবতই রোম্যান্টিক হয়ে গিয়েছেন এবং আমার মনে হয় যে মনমতো তার সমস্ত নাটকের মধ্যেই এই সুরটাই হচ্ছে আসল সুর এবং আমার কাছে মানুষ যেমন মনমতদার নাটকের ধ্রুব তেমনি মনমতদার নাটকের মধ্যে ওই রোম্যান্টিকতাটাও একটা মূল সুর এই রোমান্টিকতাটাকে ভাববাদী তমসা বলবার কোনো প্রয়োজন নেই আমরা আজকে কটাক্ষ করে ওই ভাব রোমান্টিক কথাটা বললি একটা ভাববাদী তমসার কথা উল্লেখ করে থাকি কিন্তু সেইটা উল্লেখ করবার কোনো দরকার নেই তার কারণ তার রোমান্টিকতা মানুষ কেন্দ্রিক মানুষকে কেন্দ্র করেই তার রোমান্টিকতাটা গড়ে উঠেছে তার জন্যেই তার নাটক আজও আমাদের প্রেরণা জায়গা হয়ে দাঁড়ায় আজও পড়লে আমরা বড় আবেগে মথিত হই এবং আমরা মানুষ হিসেবে নাটক বা শিল্পের কাছ থেকে এই আবেগটাই খুঁজি এই উত্তাপটা খুঁজতে চাই আমরা সেই উত্তাপটা আমরা আজও পাই আচ্ছা আমরা যেখানে আমরা দেখেছি আমি খুব সংক্ষেপে বলছি কেন এর আজকে সরজিদি আজকে এখানে কিছু পড়ে শোনাবেন বা দেখাবেন এটা আমাদের কাছে একটা ভীষণই পাওনা কাজে আমার বক্তব্যটাকে আমি সংক্ষিপ্ত করি এবং যে নাটকটা আমরা পড়বার কথা ভাবছি সেটা পরে আমরা সরজিতের পরে পড়ব আমি আমার উপসংহার টেনে আমি যে নাটকটা পড়ব তার প্রস্তুতি হিসেবে যে কথাটা বলবার সেইটুকু বলে আমি সভাপতি সরজুদির জন্য অপেক্ষা করব আমরা সবাই আপনারাও আগ্রহ করে রয়েছেন ওর কাছ থেকে কিছু শোনবার জন্য এবং যদি উনি কোনো নাটক থেকে পড়েন তার চেয়ে লাভ আমাদের আর কিছু হবে না আজকের সন্ধ্যায় তা সেইটা হচ্ছে যে যেখানে আমরা দেখেছি মন্মথদার নাটকে যে ওই সুরটা পাওয়া যাচ্ছে সেইখানে উনি নাটকের মধ্যে দিয়ে মুক্তি চেয়েছেন আমরা জানি তার অজস্র নিদর্শন রয়েছে নাটকের উনি নাটকের মধ্যে দিয়ে যে আশ্বাস খুঁজেছেন উনি নাটকের মধ্যে দিয়ে যে ভালোবাসা খুঁজেছেন উনি নাটকের মধ্যে দিয়ে আলো খুঁজেছেন এর অজস্র নিদর্শন তার নাটকের মধ্যে রয়েছে কিন্তু যেখানেই তিনি এই শান্তি খুঁজেছেন আলো চেয়েছেন যেখানে তিনি ওই ইয়ে হতে চেয়েছেন ভালোবাসা খুঁজেছেন সেইখানেই আমরা দেখেছি সেই সুর যেখানে যেখানে লেগেছে যে নাটকে সেই নাটকেই আমরা আত্মস্থমন মধরাকে খুঁজে পেয়েছি নমস্কার আমরা একটু আমাদের অনুষ্ঠানের একটু পরিবর্তন করছি সরজুটি আমাদের কাছে উপকথার মানুষ উনি যে আমাদের পাশে বসে আছেন এটাও যেন মানে অবিশ্বাস্য মনে হয় এত শৈশব থেকে ওর কণ্ঠস্বর ওর অভিনয়ে আমরা এত সম্পৃক্ত হয়ে আছি তো সরজিদির মধ্যে শুধু অভিনয় নেই সরজিদি নাটক তৈরিও করে তুলতে পারেন তো আমি কিচ্ছু বলবো না শুধু সরজিদিকে অনুরোধ করব উনি ওর নিজস্ব অনুষ্ঠান ওর নিজস্ব ভাবে আপনাদের কাছে পরিবেশন করুন ঘোষণা সহ আমার পরম পূজনীয় পরম শ্রদ্ধ মন্মথদার সম্বর্ধনা উৎসবে ভারতীয় ভাষা পরিষদ নাট্যসদের এই সংস্থানে আমি আসতে পেরে নিজেকে গৌরবান্বিত মহা সৌভাগ্যবতী বলে নিজেকে ধন্য মনে করছি শ্রদ্ধেয় দেবনারায়ণ গুপ্ত মহাশয় দাদার নাটক সম্বন্ধে অনেক কিছুই বললেন দাদা অর্থে আমার পিতৃসম অগ্রজ শ্রী মনমথ রায়ের কথাই বলছি ওনার সঙ্গে আলাপ আমার প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে ওর নাটক করবার সৌভাগ্য আমার হয়েছিল প্রথম নাটক করেছিলাম বোধ মহুমা তারপর কারাগার এই কারাগার নাটকের কথা একটু অনেক কথায় অনেক স্মৃতি আজ মনে পড়ছে কারাগার নাটকের কথা একটা তখন আমার খুবই অল্প বয়স কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময় সেই একটু আমি বলে নিচ্ছি যে তখন ভারতের যত নেতা কারাগারে সেই সময় দাদার এই নাটক হয় কারাগার এই নাটকটি আপনি সব নাটক সম্বন্ধে অনেক কিছু দেবনারায়ণ বাবুর এবং শ্রদ্ধেয় কুমারবাবু সবই বলেছেন আপনারা সব জানেন শোনেন তবে আমার কয়েকটা দৃশ্য আজও মনের মধ্যে ছবির মতো অনেক আঁকা আছে সেইটুকু একটু বলছি যেটা আমি খুব আকৃষ্ট হয়েছিল এবং আমাকে মুগ্ধ করেছিল আমার জীবনে একটা স্মরণীয় দিন বলে মনে হয় সেই দিনটি হচ্ছে তখন আমরা পরাধীন ইংরেজ রাজত্ব কিন্তু তখন খুবই স্বদেশী আন্দোলন চলছে ওই নাটক যখন হয় কাজীদা অর্থাৎ কাজী নজরুল সুর দিয়েছিলেন এবং কবি হেমেন্দ্র রায় তিনিও গানের বাণী লিখেছিলেন যাই হোক তার দৃশ্যগুলো পরপর মনে আসছে যাই হোক সেই দৃশ্যের কথা এখন